সৌরাতুল্লাহাব বিসমিল্লাহ রহমান রহিম তাব্বা ধ্বংস হোক ইয়াদা আবি লাহাবিন আবুল আহাবের হস্তদয় ও তাব্বা এবং সে নিজেও ধ্বংস হোক মা আগনা আনহু না তার কোনো কাজে এসেছে মা লাহু তার ধন সম্পদ ও মা কাসাবা আর না তার উপার্জন সায়াসলা অচিরেই সে প্রবেশ করবে না রন অগ্নিতে রা তালাহাবিন এক শিখা বিশিষ্ট ওয়াম্র আতহু এবং তার স্ত্রীও হাম্মালাতাল হাতব যে কাষ্ঠ বহন করে আনে ফি জি দিহাদ তার গলায় হবে হাবলুন একটি রশি মিম্মাসাদিন খুব পাকানো